আপনারা শুনছেন এক্সক্লুসিভ বাই ফুরকানুদ্দিন ফারহান দিদারে মাওলা দিদারে মাওলা বিশ্বটার সৃজন মাঝে প্রভু তোমায় পাই রে তাই তো সদা মুক্ত হয়ে তোমার গান গাই রে বিশ্বটার সৃজন মাঝে প্রভু তোমায় পাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে বিশ্বটার সৃজন মাঝে প্রভু তোমায় পাই তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে ছায়া ঢাকা পাখি ডাকা শুনি সুরের তান কোকিল গাহে সুরে সুরে প্রভু তোমার গান ছায়া ঢাকা পাখি ডাকা শুনি সুরের তান কোকিল গাহে সুরে সুরে প্রভু তোমার গান ছায়া ঢাকা পাখি ডাকা শুনি সুরের তান কোকিল গাহি সুরে সুরে প্রভু তোমার গান সকাল বেলা পাখির গানে ঘুম ভেঙে যায় হায় রে সকাল বেলা পাখির গানে ঘুম ভেঙে যায় হায় রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে বিশ্বটার সৃজন মাঝে প্রভু তোমায় পায় রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে এপার ভাঙে ওপার গড়ে যেন নদীর কুল ঢেউে ঢেউে নাওয়ের মাঝি খায় যে বসে দুরি এপার ভাঙে ওপার গড়ে যেন নদীর কুল ঢেউে ঢেউে নাওয়ের মাঝি খায় যে বসে দুল এপার ভাঙে ওপার গড়ে যেন নদীর কুল ঢেউে ঢেউে নাওয়ের মাঝি খায় যে বসে দুল স্রোতের টানে যেন নদী সাগরে পানে যায় রে স্রোতের টানে যেন নদী সাগরে পানে যায় রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে বিশ্বটার সৃজন মাঝে প্রভু তোমায় পাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে বিশ্বটারই সৃজন মাঝে প্রভু তোমায় পাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমার গান গাই রে তাই তো সদা মুগ্ধ হয়ে তোমারি গান